আর তিনি সরাসরি নিজের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা পাঠিয়েছেন হেদায়াত পাঠিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক বান্দার তিনি নির্দিষ্ট করে দিয়েছেন বান্দাগণ কখনই তার মালিকের কাছ থেকে বিচ্ছিন্ন হয় না যতক্ষণ না নিজেরা নিজেদের পক্ষ থেকে তারা সরে না যায় আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে তার হুকুম অনুযায়ী চলার জন্য তারই কাছে নির্দেশনা হেদায়াত সন্ধান করার জন্য সুযোগ করে দিয়েছেন যুগে যুগে নবী রাসুল আলাইহিমুসালামগণকে পাঠিয়ে মানুষকে এই ব্যাপারে সরাসরি নির্দেশনা দিয়েছেন মানুষের সাথে সম্পর্ক তাদের মালিকের আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক মানুষ শুধুমাত্র তাদের স্রষ্টা মালিক নিয়ন্ত্রক পরিচালক হিসাবে একমাত্র আল্লাহ সুবাহানাহ তালাকেই মেনে নিয়ে সেই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে তার দা বিশ্বাসকে সেইভাবেই গড়ে তুলবে আর সেই আকিদা বিশ্বাস এবং আমলের তারতম্যের কারণে এই সৃষ্টির সেরা মানুষ দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল মানুষ তাদের মালিকের প্রতি ইমান এনে মালিকের দেওয়া নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে তার আঁকিদা বিশ্বাসে তার চিন্তা চেতনায় শুধুমাত্র তার মালিকের রেজামন্দি সীমাবদ্ধ থাকে আর কারো রেজামন্দি সন্তুষ্টি সে কামনা করে না তার আমলের ক্ষেত্রে তার মালিক ছাড়া আর কারো দেওয়া বিধান নিয়ম কানুন আইন মেনে সে আমল করে না আর একদল মানুষ তার মালিককে অস্বীকার করে মালিকের নির্দেশনাকে প্রত্যাখ্যান করে তার মালিকের শত্রু এবং তার শত্রু শয়তানকে তার মালিক হিসাবে সাব্যস্ত করে এবং তারই দেওয়া নির্দেশন অনুযায়ী তার জীবন পরিচালনা করে এই দুই ধরনের মানুষ এই পৃথিবীর মধ্যে বিদ্যমান একদল মানুষ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তার আফিদা বিশ্বাস চিন্তা চেতনায় আল্লাহকেই একমাত্র ইলা হিসেবে গ্রহণ করেছে আর তার জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করার জন্য সে আল্লাহর দেওয়া নিয়ম কানুন বিধি বিধানকেই একমাত্র বিধান হিসেবে গ্রহণ করেছে তারাই হল মুমিন যারা মুমিন তাদের অভিভাবক পৃষ্ঠপোষক একমাত্র আল্লাহ সুবাহ দল মানুষ যারা আল্লাহর প্রতি ইমান না এনে আল্লাহর বিধান গ্রহণ না করে অন্য যে কারো প্রতি সে ইমান আনুক আর যে কারো অনুসরণ করুক ইত্তেবা করুক কারো বিধান মেনে চলুক সবগুলি হল এর প্রতিটি পথের মূল কেন্দ্রে বসা আছে শয়তান যত মাধ্যমে মানুষ এবাদতি করে আল্লাহ ছাড়া সেই এবাদতিটা গ্রহণ করে শয়তান আর যারা এই শয়তানের এবাদতি করে তারাই হল মূলত কাফের আল্লাহ সুবহানাহ তাআলা এই দুই শ্রেণী মানুষদের সেই অবস্থা কোরআন মজিদে বিভিন্ন জায়গায় স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন আল্লাহু আলিউল্লাদিনা আমানু ইউখরুজুহুম মিনা জুলুমাতি ইলা নূর মুমিনদের অলি হলেন আল্লাহ সুবাহ তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আর যারা কাফের তাদের আউলিয়া হল তাগুত আর সেই তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় ইমানবাবদের অলি হলেন আল্লাহ কুরআন মজিদের যত জায়গায় আল্লাহর সাথে অলি গুণটি সংযুক্ত করা হয়েছে সব জায়গায় এক বছনে বলা হয়েছে এর অর্থ হল আল্লাহ হলেন এক তিনি লাশরিক তার কোনো অংশীদার নেই এই জন্য সেখানে এক বছরে ব্যবহার ব্যবহার করা হয়েছে মুমিনদের অলি হলেন আল্লাহ অলি এই শব্দটি আমাদের এই দেশে খুব বেশি প্রচলিত একটি শব্দ আর এই শব্দটি প্রয়োগ করা হয় বিভিন্ন ব্যক্তির নামের সাথে অলি এটা এমন একটা অবস্থা যে আল্লাহ সুবাহ এটা কোনো মানুষের বিশেষ কোনো এটা পদবী হিসেবে নির্ধারণ করে দেন না অলিটা যদি আল্লাহর সাথে সংযুক্ত হয় তাহলে সেখানে সম্পর্ক থাকে শুধু মুমিনদের সাথে আর মুমিনদের অলি হলেন একমাত্র আল্লাহ সুবাহ সে অলি হলেন অর্থ হল যিনি অভিভাবক যিনি পৃষ্ঠপোষক যিনি কারো পক্ষ থেকে দায়িত্ব পালন করেন জিম্মাদারি গ্রহণ করেন তিনি হচ্ছেন অলি আল্লাহর সাথে আল্লাহর বান্দাদের সম্পর্কটা সরাসরি কারণ ইমানদারদের অলি যেহেতু আল্লাহ সে আল্লাহই হলেন ইমানদারদের অভিভাবক পৃষ্ঠপোষক ইমানদারদের সকল বিষয়ের একমাত্র জিম্মাদার দায়িত্বশীল হলেন আল্লাহ সুবাহ ইমানদারগণ সর্বাবস্থায় ভরসা করে আল্লাহর উপর সাহায্য কামনা করে আল্লাহর কাছ থেকে তার যাবতীয় প্রয়োজন পূরণের জন্য সে ফরিয়াদ করে দোয়া করে আল্লাহর কাছে কারণ আল্লাহ হলেন তার অলি তার দায়িত্বশীল জিম্মাদার অভিভাবক পৃষ্ঠপোষক মাঝখানে কোনো ধরনের মিডিয়া আল্লাহ এখানে নির্ধারণ করে দেননি এই ভার্গনদের যে সম্পর্ক আল্লাহর সাথে এখানে বাক্যের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন তোমার কাছে আমার সম্পর্কে আমার বান্দারা যখন প্রশ্ন করে অনেকে বলেন যে তুমি বলে দাও আমি তার নিকটে কিন্তু আল্লাহ এটা বলেননি রাসুলকে আল্লাহ বললেন যে তুমি সংবাদটা জানিয়ে দাও বরঞ্চ আল্লাহ সংবাদটা দিয়ে দিচ্ছেন তারা যখন আমার সম্পর্কে তোমার সাথে তোমার কাছে প্রশ্ন করে তখন আমি তার নিকটে অথচ একই ধরনের বাক্য যদি আমরা দেখি আয়াত কোরআন মজিদে দেখি যখন লোকেরা তোমাকে প্রশ্ন করে তারা কি খরচ করবে বলে দেন তোমার অতিরিক্ত যা আছে তা সেখানে কুলিল আফ বলা হয়েছে কিন্তু এখানে কুল শব্দটি আর বলেননি রাসুলকে বললেন তুমি বলে দাও বঞ্চ আল্লাহ বলে দেন যে যখন আমার সম্পর্কে আমার বান্দা তোমার কাছে প্রশ্ন করে তখনই আমি তার নিকটে সে যখনই আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দেই তাহলে আমার বান্দা যারা হবে তারা যেন শুধু মাত্র আমাকেই ডাকে তাহলেই তারা সঠিক পথ পাবে উদৌনি আস্তাজিব লাকুম আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে ঘোষণা করছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেই রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন এটা হাদিসে কুৎসি যে আল্লাহ বলেন আমার বান্দা আমি যেই আবাদতটি তার জন্য ফরজ করে দিয়েছি সেই ফরজ আবাদত সঠিকভাবে পালনের মাধ্যমে এবং আরো নফল আবাদতের মাধ্যমে সব সময়ই সে আমার নৈকট্য লাভের জন্য সে চেষ্টা করতে থাকে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে সে যখন আমার কাছে চায় আমি তাকে প্রদান করি সে যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি আল্লাহ তার বান্দার সাথে কিভাবে সম্পর্কটা এখানে স্পষ্ট করেছেন সেই বান্দাকে যে মুমিন যে ইমানদার সেই ইমানদারদের অবস্থাই এখানে আল্লাহ বলছেন যে সে পরিপূর্ণভাবে তার মালিকের প্রতি মনিবের প্রতি পূর্ণ প্রত্যয় বিশ্বাস নিয়ে তার সকল হুকুম হাকামগুলো মেনে চলে এই মুমিনদের সকল দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ তাদের অভিভাবক আল্লাহ যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় এবং দুশ্চিন্তা নেই এখানে সেই ওলায়তটা বান্দার সাথে সংযুক্ত করা হয়েছে এই জন্য এটাকে বহু বচনে বলা হয়েছে যে যে সকল বান্দা যে সকল ইমানদার আল্লাহর সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে আল্লাহকে অভিভাবক হিসেবে অলি হিসেবে গ্রহণ করেছে সেই সকল মুমিন বান্দাদের কোনো ভয়ের কারণ নেই কোনো দুশ্চিন্তারও কোনো কারণ নেই তাদেরকে আল্লাহ নিরাপত্তা প্রদান করেছেন কারণ তিনি হচ্ছেন তাদের অলি অভিভাবক জিম্মাদার দায়িত্বশীল ইমানদারদের সর্বাবস্থায় একমাত্র ভরসা আল্লাহর উপরই করতে হবে কারণ আল্লাহ হচ্ছেন ইমানদারদের অলি আল্লাহ সুবাহানা হতে আয়লা এর বিপরীত পক্ষে যারা রয়েছে ইমানদারদের বিপরীত যারা তারা হল কাফের তাদের নিজেদের নাম যাই হোক না কেন যত ধর্মের নামই তারা ধারণ করুক না কেন সব ধর্মের লোকেরাই হলো ইসলাম ছাড়া সকল ধর্মের লোকেরা হলো কাফের আর সেই কাফেরদের অভিভাবক হল তাগুত কাফেরদের অভিভাবক হল তাগুত সেই তাগুত সেই কাফেরদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় ইসলাম থেকে কুফরির পথে নিয়ে যায় হেদায়াত থেকে গুমরাহির পথে নিয়ে যায় জান্নাতের পথ থেকে বিচ্ছুত করে তাদেরকে জাহান নামের পথে নিয়ে যায় এই ইমানবার এবং তাগুতের আউলিয়াদের সাথে পরস্পরের কোনো বন্ধুত্ব কোনো সম্পর্ক কখনো সম্ভব নয় ইমানবারদের সাথে তাগুতের যাদের আউলিয়া তাগুত তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয় কারণ ইমানদারগণ হলেন ইসলামের অনুসারী আর তারা হল তাগুতের অনুসারী ইমানদারগণ হলেন জান্নাতের পথের প্রতীক আর তারা হল জাহান্নামের পথের প্রতীক দুইটি পথ সম্পূর্ণ বিপরীতমুখী পরস্পরের মিলেমিশে চলার মতো সমান্তরাল কোনো রাস্তা নেই যদি পরস্পরের সাক্ষাৎ হয় সেখানে বন্ধুত্ব নয় সেখানে হবে যুদ্ধ ইমানদার আল্লাহর অলি ইমানদারদের অলি আল্লাহ আর কাফেরদের আউলিয়া হল তাগুত সেই আল্লাহর বান্দা সেই মুমিনদের সাথে সেই তাগুতের বান্দা সেই কুফফারদের সাথে কোনদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না لا يتخذ المؤمنون الكافرين أولياء ইমানদারগণ কখনো কাফেরদেরকে আল্লাহর পরিবর্তে তাদের আউলিয়া হিসেবে সাব্যস্ত করবে না গ্রহণ করবে না অলি হিসেবে গ্রহণ করবে না তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে না তাদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো স্থাপন করবে না ইল্লা ইল্লাহিল মাসির যদি কেউ কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে তখন তাদের সাথে আল্লাহর আর কোনো সম্পর্ক থাকবে না তাদের প্রতি আল্লাহর আর কোনো দায়িত্ব নাই আল্লাহর জিম্মাদারি থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়ে গেল যারা কাফেরদেরকে নিজেদের বলি হিসেবে গ্রহণ করে বন্ধু হিসাবে পৃষ্ঠপোষক হিসাবে সাহায্যকারী হিসাবে গ্রহণ করে তখন আল্লাহর সকল দায়িত্ব সকল জিম্মাদারি থেকে তারা মুক্ত হয়ে গেল আল্লাহর সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না তবে যদি এমন হয় সেই কুফফারদের প্রবল অবস্থার কারণে তাদের ভয়ে ভীত হয়ে কঠিন অবস্থায় কেউ যদি সাময়িকভাবে তাদের সাথে বাহ্যিক সম্পর্ক রাখে সেটা হলো ভিন্নকতা কিন্তু আল্লাহ সাথে সাথে বলছেন আল্লাহ নিজের সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করছেন যদি তোমরা আল্লাহকে অলি হিসেবে গ্রহণ না করে সেই কুফফারদেরকে নিজেদের অলি হিসেবে গ্রহণ করো তাহলে আল্লাহ তা নিজের সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করছেন কারণ আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেলে পরে কোনো মানুষ আর নিরাপত্তা লাভ করতে পারে না সে না দুনিয়ায় না পরকালে কখনো নিরাপত্তা লাভ করতে পারে না আল্লাহ সুবাহ ঘোষণা করছেন তোমরা কি শয়তানকে আর শয়তানের বংশধরকে আমার পরিবর্তে তোমাদের ওলি হিসাবে গ্রহণ করেছ অথচ তারাই হল তোমাদের শত্রু বাদালা এই জালিমদের জন্য কত নিকৃষ্টতম বদলা রয়েছে আল্লাহ সুবাহ বড় ধরনের একটা ধমক এখানে দিয়েছেন যারা আল্লাহ ছাড়া আর কাউকে অলি হিসেবে গ্রহণ করে তার অভিভাবক জিম্মাদার হিসেবে গ্রহণ করে বড় ধরনের একটা ধমক দিয়েছেন যে তোমরা কি আমার পরিবর্তে শয়তান এবং শয়তানের বংশধরকে তোমরা আউলিয়া হিসেবে গ্রহণ করেছ অথচ এই শয়তান এবং শয়তানের বংশধর এরা তো তোমাদের শত্রু যদি তোমরা এটা গ্রহণ করো তাদেরকে অভিভাবক হিসেবে তাহলে তোমাদের মতো এই জালিমদের জন্য রয়েছে নিকৃষ্টতম বদলা যারা এমনটা করবে আল্লাহ বলছেন তোমাদের জন্য রয়েছে নিকৃষ্টতম বদলা বাদালা যারা আল্লাহর বলায়ত থেকে অভিভাবকত্ব থেকে নিজেকে মুক্ত করে নেয় আর তাগুতকে তার অভিভাবক হিসাবে গ্রহণ করে মূলত সে তাগুতকে অভিভাবক গ্রহণ করার মাধ্যমে শয়তানকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করেছে শয়তানের বংশধরকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করেছে অথচ এই শয়তান এবং শয়তানের বংশধর এরা তো ছিল ইমানদারদের শত্রু কিন্তু নিজের শত্রুদেরকেই তারা অভিভাবক হিসাবে গ্রহণ করেছে যদি করে তাহলে আল্লাহ বলে দিচ্ছেন তার জন্য রয়েছে কি নিকৃষ্টতম বদলা যে করল সে বড় জালেম কারণ জুলুমটা এই জন্য হল তার অভিভাবক ছিলেন আল্লাহ আর সে আল্লাহর অভিভাবকত্বকে অস্বীকার করেছে সে শয়তানকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তাহুদকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করেছে আর এই এই কারণে সে জালেম হয়ে গেছে আর এই জালেমদের জন্য আল্লাহ নিকৃষ্ট বদলার ব্যবস্থা করে রেখেছেন আর সেই বদলাটা দুনিয়া এবং পরখালে আল্লাহ আদেশ করে দিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এর পরিবর্তে তোমরা অপর আউলিয়াদের অনুসরণ করো না আল্লাহর পরিবর্তে অন্য কোন আউলিয়ার অনুসরণ করো না সেই অলি কথাটা একটু স্পষ্ট করা দরকার আমাদের দেশে অলি অনেক লোককেও যেমন বলা হয় এক ব্যক্তির নামের আগেও আউলিয়া উচ্চারণ করা হয় মানে এটা কত বড় মূর্খতা থাকলে এক ব্যক্তির নামের সাথে আউলিয়া উচ্চ বহু বচন ব্যবহার করা করে তাকে সম্বোধন করা হয় এটা চরম মূর্খতা ছাড়া আর কিছু নয় অলি শব্দটি হলো এক বচন আউলিয়া হলো বহু বচন যেমন একটা নাম শুনেন যে নিজামুদ্দিন আউলিয়া আরে নিজামুদ্দিন আউলিয়া হলো কেমন করে যদি হয় সেটা হবে অলি এক বছর হবে নিজামুদ্দিন তো এক ব্যক্তি এই ধরনেরই চরম বিভ্রান্তি আছে আল্লাহ মানুষের মধ্য থেকে কাউকে নবী করেছেন কাউকে রাসুল করেছেন আল্লাহ এই নবুয় বারে সালাদ দেওয়ার আগ পর্যন্ত তিনি কখনো জানতে পারতেন না তিনি নবী বা রাসুল এর আগে কখনো তিনি এই ধরনের দাবিও করতে পারতেন না করেনও নাই কেউ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের মধ্য থেকে যখন কাউকে তিনি নবী হিসাবে মনোনীত করেন তাকে নবতী প্রদান করেন বা রেফালত প্রদান করেন তখন আল্লাহর নির্দেশে তিনি সেই নবী হিসেবে নিজেকে দাবি করে আল্লাহর নির্দেশগুলো আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেন কিন্তু অলি এমন কোন বিষয় নয় যে কোনো ব্যক্তি দাবি করতে পারে যে আমি অলি বা কোনো মানুষের অধিকার এটা নেই যে কার নামের সাথে এই সার্টিফিকেট দিয়ে দিবে অমুক অলি এই অধিকার কারণ নাই এমন কোন ব্যবস্থা কোরআন বা সহি হাদিসের কোথাও নাই কোন ব্যক্তি যেমন নিজেকে অলি হিসেবে দাবি করতে পারে না তার অধিকার নেই যদি করে তার নিঃসন্দেহে সে শয়তান কারণ দাবি দাবি করার কোনো অধিকার তার নাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা নিজেরা নিজেদেরকে খুব তাস্কিয়ার অধিকারী হিসেবে মনে করো না নিজে পরিশুদ্ধ চিত্তের অধিকারী হয়ে গিয়েছ এমনটা কখনো মনে করো না আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তাকে তাস্কিয়া দান করেন কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ তাকিয়ে দান করেছেন সে মৃত্যু পর্যন্ত কখনো সেটা উপলব্ধি করতে পারবে না তারই উপলব্ধির সুযোগ নাই অপরের উপলব্ধি করার তো প্রশ্নই উঠে না কোন ব্যক্তি যেমন নিজেকে অলি হিসাবে দাবি করতে পারে না যদি করে তাহলে শেষ হয় পান আর অপর মানুষ যদি কাউকে অলি হিসেবে ঘোষণা করে এটা এমন বিষয় নয় যে বুট দিয়ে কাউকে অলি বানানো যায় এমন বিষয় নয় এটা আল্লাহ এবং বান্দার মধ্যে একান্ত গোপন সম্পর্ক এটা আল্লাহ তাহার কোন বান্দাটাকে তার নিজের পক্ষ থেকে সেই মুমিন হিসেবে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এটা অপর কেউ জানে না এটা আল্লাহ জানেন এটা হল আল্লাহ পাকসুবাহর বিষয় এটা দাবি করার বিষয় নয় এটা ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করার বিষয় নয় সেহেতু অলি বা আউলিয়া কাউকে এ সম্বোধন করা এটা চরম বিভ্রান্তি এবং গুমরাহি ছাড়া আর কিছু নয় এই কার্যক্রমগুলো সরাসরি শয়তান এগুলো করাচ্ছে অতীতে যেইভাবে কিছু মানুষকে ধর্মীয় গুরু হিসাবে সমাজে শয়তান প্রতিষ্ঠিত করেছিল অথবা কিছু মানুষ এর মধ্যে কারো প্রতি এই ধরনের অতি ভক্তি শ্রদ্ধা জাগিয়ে দিয়েছিল এক পর্যায়ে মানুষ তাকে তার নামটাকে পূজা করার বিষয় হিসেবে সাব্যস্ত করেছে এইভাবেই দুনিয়ায় মূর্তি পূজার প্রচলন হয়েছে পত্তলিকতার জন্ম এইভাবেই হয়েছে শির্কের জন্ম এইভাবেই সমাজের মধ্যে এসেছে এই জন্য কোনো বান্দা কোনো মানুষ এটা কেউ ব্যক্তি হিসেবে যেমন দাবি করতে পারে না কিছু মানুষ কাউকে এইভাবে ভোট দিয়েও নির্বাচিত করতে পারে না আল্লাহ জানেন তার বান্দাদের মধ্য থেকে কে অলি হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে কার মর্যাদাটা কার ইমানের ওই স্তরটা ওই পর্যায়ে পৌঁছে গেছে এটা আল্লাহ জানেন যে তার কোন বান্দার হাত হয়ে যান পা হয়ে যান তার চাহিদা মতো প্রদান করেন তার দোয়া কবুল করেন এটা আল্লাহ জানেন কারণ তার বান্দার অন্তরের অবস্থাগুলো তিনি জানেন আর কেউ জানে না কোনো ব্যক্তি নিজের মধ্যে যদি এই ধরনের ভাব নিয়ে আসে তাহলে তখন শয়তান সুযোগ নেবে সে যদি মনে করে আমি সবচেয়ে বেশি পরিশুদ্ধ চিত্তের অধিকারী হয়ে গেছি তাজকিয়া এহসান আমার মধ্যে চলে এসেছে এটা মনে যদি করে তখনই সে শয়তানের গুলাম হয়ে যাবে কারণ এটা কোনো ব্যক্তির এটা পরিমাপ করার কোনো যন্ত্র নাই কোনো মাপকাঠি নাই কার ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনটা নয় এটা বান্দা জানে না এটা আল্লাহ জানেন বান্দার কাজ হল আল্লাহ যেইভাবে আদেশ করেছেন ইমান আনার জন্য যেইভাবে শির্ক মুক্ত হওয়ার জন্য নিজেদের আকিদা বিশ্বাসকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করার জন্য সেইভাবে তাকে আকিদা বিশ্বাস পোষণ করা সেইভাবে ইমান আনা এটা হল তার কাজ যেভাবে আমলের হুকুম দিয়েছেন আল্লাহ আর তার নবী যেভাবে আমলের পদ্ধতি শিক্ষা দিয়েছেন তার কাজটা হলো সেইভাবে আমল করে যাওয়া কার আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো আর কোনটা হলো না বান্দা এটা বুঝার বিষয় নয় যা আল্লাহ সুবাহ তিনি জানেন এরপর আমি সর্বশেষ যে আয়াতটি পড়লাম সুরায় কাফের পঞ্চাশ নম্বর আয়াত আমরা এটা বাস্তবে এখন দেখতে পাচ্ছি যারা আল্লাহর পরিবর্তে শয়তান এবং শয়তানের বন্ধুদেরকে বংশধরদেরকে নিজেদের আউলিয়া হিসেবে গ্রহণ করেছে অথচ এরা ছিল ইমানদারের শত্রু এই গ্রহণ করার কারণে তারা জালিম হয়েছে আর জালিম হওয়ার কারণে আল্লাহ তাদের কাছ থেকে নিকৃষ্টতম বদলা আদায় করছেন আমরা বাস্তবে কিন্তু এখন আমরা সচককে দেখতে পাচ্ছি জানতে পারছি বুঝতে পারছি যাদের দায়িত্ব ছিল ইমানদারদের সাথে তাদের সম্পর্ক গড়ে তোলা ইমানদারদের সাথে হবে বন্ধুত্ব ইমানদারদের সাথে হবে রুহামার সম্পর্ক সে ইমানদারদের পরিবর্তে তাগুতের সাথে বন্ধুত্ব যারা স্থাপন করেছিল ইসলামের নাম নেওয়ার পরেও ইসলামের দ্বারক বাহক হিসাবে দাবি করার পরও যারা তাগুতকে তাদের নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছিল তাগুতের আশ্রয়ে তারা নিরাপত্তা নিয়েছিল তারা আজকে তাদের এই কুফুরির কারণে তারা যে আজকে বদলাটা পাচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে বদলা পাচ্ছে তারা ইমানদারদের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাগুতের পক্ষে অবস্থান নিয়েছিল অথচ তারা ইসলামের দ্বারক এবং বাহক হিসেবেই নিজেদেরকে মনে করত তাদের এই কর্মটা ছিল কুফুরি ইমানদারদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাগুতের সাথে বন্ধুত্ব স্থাপন করাটা ছিল কুফুরি ইমানদারদেরকে আউলি আউলিয়া হিসাবে গ্রহণ না করে তাহুদকে নিজেদের আউলিয়া গ্রহণ করে তারা কুফরি করেছে তাদের এই কুফুরির কারণে আল্লাহ তাদের নিকৃষ্টতম বদলা প্রদান করছেন বাদালা এই জালেমদের জন্য এটা হল নিকৃষ্টতম বদলা আল্লাহ সুবাহ মানুষের সামনে কুরআন মজিদে স্পষ্ট করে বিধানাবলীগুলো দিচ্ছেন মানুষকে হেদায়াতের পথে পরিচালনা করার জন্য সুস্পষ্টভাবে কুরআন মজিদে আয়াতগুলো বর্ণনা করেছেন মানুষ কোন পথে চলবে সেটা যেমন স্পষ্ট করে বর্ণনা করেছেন কোন পথ থেকে নিজেদেরকে মুক্ত রাখবে সেটাও স্পষ্ট করে বর্ণনা করেছেন কাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন কাদেরকে নিজেদের শত্রু হিসেবে গণ্য করে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন যারা নিজেদের বন্ধুকে বর্জন করে শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে মুমিনদের পরিবর্তে কুফফারদেরকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তখনই আল্লাহর জিম্মাদারি থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহর আর কোনো দায়িত্ব নাই ওয়ালান তার আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ইহুদি এবং খ্রিস্টানগণ কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের অনুসারী হও তাদের ধর্মের অনুসারী না হওয়া পর্যন্ত তারা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না হেরাসুল এদেরকে বলে দিন হেদায়াত তো শুধুমাত্র ওইটাই যা আল্লাহর পক্ষ থেকে এসেছে হেদায়াত হিসাবে যদি আল্লাহর দেওয়া হেদায়তের পরিবর্তে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর পরিবর্তে তোমরা আর কাউকে তোমাদের সাহায্যকারী বন্ধু হিসেবে পাবে না যারা ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের আশ্রয়স্থল বানিয়ে নেয় তাদের সাথে আল্লাহর আর সম্পর্ক থাকে না আল্লাহর কে তারা আর কখনো তাদের নিজেদের সাহায্যকারী বন্ধু হিসেবে পাবে না যতক্ষণ না তারা ওই কুফরি পথ ছেড়ে দেয় যেই তাগুতের সাথে বন্ধুত্ব করেছিল সেই তাগুতকে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করে সে তাগুতকে শত্রু হিসেবে ডিক্লারেশন না দেয় আর অতীত ভুলের জন্য তবা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না আল্লাহকে সাহায্যকারী বন্ধু হিসেবে পাবে না আল্লাহ সুবাহ ইমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন ইমানদারগণ যেন সর্বাবস্থায় আল্লাহকেই নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান এনে সকল প্রকারের শির্ক এবং বিদাত থেকে মুক্ত হয়ে আল্লাহর নির্দেশিত পথে হেদায়তের পথে ইসলামের পথে জীবন পরিচালনা করে এটা হল মুমিনের কাজ আর এর বিপরীত যা কিছু আছে এ সব কিছুকে অস্বীকার করবে অমান্য করবে সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করবে আর এর বিপরীত যা আছে সব কিছুকে নিজের শত্রু হিসেবে ঘোষণা করবে কারো সাথে আর বন্ধুত্ব নয় আল্লাহ সুবাহ আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিলেন এই জমিনে এই জমিনে আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যারা ইসলামের পতাকা হাতে নিয়ে এই জমিনে দীর্ঘদিন বিচরণ করার পরও শেষ পর্যায়ে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার সম্পদ লোভ লালসা বুগের প্রতি তারা মত্ত হয়ে তারা এই তাগুতের আশ্রয়ে তারা জীবন যাপনের জন্য সন্তুষ্ট হওয়ার কারণে এবং তাগুতের ওই তাগুতি রাষ্ট্র ব্যবস্থায় নিজেদের অংশীদারিত্ব নিয়ে নিজেরা কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন কারণ এরা ইসলামের নাম ব্যবহার করার অধিকার নেই কারণ ওই কুফফার এবং তাদের মধ্যে কোনো তফাত নেই কুফারগঞ্জেই শয়তানি দিন মেনে চলে এরাও সেই দিনেরই অনুসারী তাদের ধর্ম এদের ধর্ম এক সেই কারণে আমরা দেখি আমেরিকা ব্রিটেনের সেই কুফফাররা এদের পক্ষে কথা বলে কারণ তাদের ধর্মের লোক হিসাবে কথা বলে কারণ তাদের গণতান্ত্রিক ধর্মের লোক তারা যত বেশি তাদের ধর্মের লোকের ধর্মের অনুসারী পায় ততই ভালো এই তাদের ধর্ম গ্রহণ করার কারণে তারা তাদের পক্ষে কথা বলে এই কথাটাই আল্লাহ কুরআন মজিদ এখানে বলে দিয়েছেন তোমরা তাদের ধর্মের অনুসারী না হওয়া পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না আর এরা যেহেতু তাদের ধর্ম গ্রহণ করেছে এই জন্য তারা সন্তুষ্ট হয়ে তাদের পক্ষে কথা বলে কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার ক্ষমতা তাদের নেই পারবে না কারণটা হল এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যারা আল্লাহর পরিবর্তে ওই কুফারদেরকে নিজের অভিভাবক হিসাবে গ্রহণ করে সেই অভিভাবক এত দুর্বল তারই যে অভিভাবকের দরকার ওই অভিভাবক এত দুর্বল সে নিজ স্বয়ং সম্পূর্ণ অভিভাবক নয় তারও অভিভাবক প্রয়োজন সে অন্যের অভিভাবকত্ব কিভাবে পালন করবে এই জন্য তারা কখনো এদেরকে আশ্রয় দিতে পারবে না সাময়িক কিছু তাদেরকে একটু প্রশান্তি দিতে পারবে মাত্র তাদের ধর্মের লোক হিসেবে তাদের পক্ষে কিছু কথা বলতে পারবে মাত্র কিন্তু তাদেরকে তারা আশ্রয় দিতে পারবে না তাদের অভিভাবকত্ব পালন করতে পারবে না কারণ এই শক্তি তাদের নেই সে অভিভাবক হওয়ার অলি হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ সুবাহ তিনি যখন কোনো মুমিন বান্দার দায়িত্ব গ্রহণ করেন সেই মুমিন বান্দার কোনো ক্ষতি সাধন করার শক্তি পৃথিবীর মধ্যে কারো নেই অতীত কখনো হয়নি এখনো নয় ভবিষ্যত হবে না আল্লাহ যদি কার দায়িত্ব গ্রহণ করে নেন আল্লাহ সুবাহ ইমানদারদের অলি এই জন্য ইমানদারদের উচিত আল্লাহকেই একমাত্র নিজেদের অলি হিসাবে অভিভাবক হিসাবে পৃষ্ঠপোষক সাহায্যকারী জিম্মাদার হিসেবে গ্রহণ করা এবং এর প্রতি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 اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أعز الإسلام والمسلمين واغزل الكفرة والهنود والنصارى والمشركين والمرتدين والمنافقين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خذلهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم ألق الرعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبقي منهم أبدا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم